M One billion strong all year long, Pray to Allah even in Hong Kong. Can I be wrong if you read the Quran? Cause it's never been changed since day one. Other people brag, say that we lack, but they don't know all the power we had. The power we had, the power we had. So Muslim, oh, don't you ever be sad. Take merry looks, go read their books. You'll see all the facts that our friends overlooks. Always be proud, you can say it out loud. I'm proud to be down with the Muslim crowd. M-U-S. L I M. I'm so blessed to be with them. N U S L I M. I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud to come rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if you get great, cause you are the one with your heads on straight. Don't ever frown with your head looking down. If you read the Quran, you're the best in the town You all have doubts, say we have no clap, but within a few years, see how we've come about. Come back to the scene, the number one deen. I'm proud to be down with the Muslimin. M U S L I M. I'm so blessed to be with them. M U S L I M. I'm so blessed to be with them. জাজাকাল্লা ফারিক এবারে রুশদা নায়ক আপনাদের সামনে একটি ইসলামিক গান পরিবেশন করবে I believe in Allah Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I stand in the line and pray, and zakah I pay. I fast in Ramadan, cause I believe in Allah. I'm nice to my fellow men, I'm kind to my parents. My elders I respect, cause I believe in Allah watching over me. All things Allah can see. I want to be sure He's happy with my deeds. He answers me in prayer. When I call, He's always there. He helps me through the day. Yes, I believe in Allah. I love to hear the Adhan. I love my Deen Islam. I hope to go to Makkah. Cause I believe in Allah, I believe, I believe, I believe in Allah, I believe, I believe, yes, I believe in Allah. এখন রুজদা নায়ক একটা ইসলামিক গান গাবে talk to me about Muhammad সাল্লাহ আলাইসাল্লাম আমি দর্শকদের বলবো এই গানটার ব্যাপারে আপনারা গানের প্রত্যেকটা কথা একটু মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ এই গানটা আপনাদের ভালো লাগবে It would be such a pleasure to have you come along with me. I accept your gracious offer of kindness and company. But as we walk along, young man, and as you help me with the load, I have only one request. As we travel down this road, don't talk to me about Muhammad. Because of him there is no peace and I have trouble in my mind. So don't talk to me about Muhammad. And as we walk along together, we will get along just fine. I have only one request. As we travel down this road, don't talk to me about Muhammad. That man upsets me so, so much more than you could know of his name and reputation everywhere I go. Though his family and his clan once knew him as an honest man, he's dividing everyone with his claim that God is one. So don't talk to me about Muhammad and as we walk along together, we will get along just fine. I have only one request as we travel down this road. Don't talk to me about Muhammad. Thank you now, young man. You've been so really kind. Your generosity and smile are very rare to find. Let me give you some advice, since you've been so very nice. From Muhammad stay away. Don't heed his words or emulate his way. And don't talk to me about Muhammad. You will never have true peace and trouble is all you'll find. So don't talk to me about Muhammad. Now before we part and go, if it's alright just the same, may I ask you, my dear young man, who are you? What's your name? Forgive me, what was that? Your words weren't very clear. My ears are getting old. Sometimes it's difficult to hear. It's truly rather funny, though I'm sure I must be wrong. But I thought I heard you say, Your name is Muhammad. Muhammad. Ashhadu Allah. ilaha illallah واشهد أن محمد رسول الله Hmm, Talk to me, Muhammad. Upon you I pray for peace, for you have eased my troubled mind. Hmm, Talk to me, Muhammad. And as we walk along this road, we will get along just fine. As I travel down this road, I will get along just fine. سلام سلام الله কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের প্রকল্প মেনে চলা গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফার বিন মহসিন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হোসেন হাউসের হারুন হুসেনের উপস্থাপনায় মানুষ ধর্ম মানতে পারে আল্লাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে আল্লাহ মনোনীত দিন প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানা দুনিয়াবি ফায়দা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় এখন আপনাদের সামনে এই স্টেজে আসছেন জাকির নায়েক তার লেকচার দিতে আর লেকচারের টপিক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে তার বর্ণনা আলহামদুলিল্লাহ Wassalatu wassalam.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 সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে সেই সুদূর অতীত থেকেই যখন প্রথম মানুষটা পৃথিবীতে হেঁটে বেড়াতো আর মোহাম্মদ সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন তবে তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আল্লাহ সোহান তালার আল্লাহর শেষ রাসুল তাকে পাঠানো হয়েছে সব মানুষের জন্য আমাদের পবিত্রকরণ বলছে সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খালাফিহা নাজির এমন কোনো সম্প্রদায় নেই যেখানে আমি সতর্ককারী পাঠাইনি পবিত্র করণেশ্বরদের সাত নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওয়াকুল্লি কাউমিন হাদ প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথপ্রদর্শক পাঠিয়েছি নাম ধরে পবিত্র কোরআনে আল্লাহ তালার ২৫ জন নবীর নাম আছে যেমন ধরেন আদম নু ইব্রাহিম মুসা যিশু মোহাম্মদ তারা সকলেই শান্তিতে থাকুন পবিত্র কোরণে আল্লাহ সোহান তালার ২৫ জন নবীর নাম উল্লেখ করা আছে তবে আল্লাহ তালা কোরআনে আরও বলেছেন সুরা নিসার একশো চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা গাফিরের আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি আগে তোমাকে বলেছি কিছু নবীদের কথা কিছু রাসুলদের কথা বাকিদের কথা বলিনি তার মানে পবিত্র কোরআনে সব নবী রাসুলের নাম উল্লেখ করা নেই আর আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এটা একটা সহি হাদিস এটার উল্লেখ আছে মিসকাত আল মাসাবিতে তিন নম্বর খণ্ডের হাদিস নম্বর পাঁচ সাত তিন সাত আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ আলা এই পৃথিবীতে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন তবে নাম ধরে পবিত্র কোরআনে পঁচিশ জনের কথা বলা হয়েছে কিন্তু এই সব রাসুল যারা এসেছেন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর তারা যে কথাগুলো প্রচার করেছেন সেই কথাগুলো মেনে চলা দরকার ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যেসব নবী রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে এসেছিলেন তারা এসেছিলেন শুধুমাত্র তাদের সম্প্রদায়ের জন্য যেমন ধরেন ঈসা আলাহিসাল্লাম খ্রিস্টানরা যাকে বলে যীশু খ্রিস্ট তিনি এসেছিলেন শুধু ইহুদিদের জন্য ইসরায়েলিদের জন্য আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ইমরানের উনপঞ্চাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইসা নবী বা যীশু খ্রিস্ট তিনি ছিলেন বন ইসরায়েলের জন্য একজন নবী ইসরায়েলের সন্তানদের জন্য এছাড়াও একই ধরনের কথা আছে সুরা সাফে ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন ইসরায়েলবাসীদের উদ্দেশ্যে আমাকে এখানে আল্লাহ রাসুল হিসেবে পাঠানো হয়েছে আর একই ধরনের কথা এমনকি পবিত্র বাইবেলেও আছে বাইবেলে উল্লেখ করা আছে গসপেল অফ ম্যাথিউ দশ নম্বর অধ্যায়ের পাঁচ ছয় অনুচ্ছেদে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন তিনি তার শিষ্যদের বলছেন যে তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না এই জেন্টাইল কারা যারা ইহুদি না হিন্দুরা মুসলিমরা তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না আর তোমরা কেউ সামারিটিন শহরে প্রবেশ করবে না তার বদলে তোমরা ইসরায়েলের শহরে প্রবেশ করবে একই ধরনের কথা আছে গসপেল অফ ম্যাথিউ পনেরো নম্বর অধ্যায়ের চব্বিশ অনুচ্ছেদে যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য তার মানে হচ্ছে যে কোরআন এবং বাইবেলের কথা অনুযায়ী যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল শুধুমাত্র বন ইসরায়েলিদের জন্য শুধুমাত্র ইহুদিদের জন্য ইসরায়েলের সন্তানদের জন্য তবে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী লেকচারের শুরুতেই আমি পবিত্রকরণের একটা আয়াত বলেছিলাম সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে মা কান মোহাম্মদুন আবা আহদিম মির্জালকুম ওলাখি রসুল্লাহ ও খাতমিন নবীন ও কান আল্লাহ বিকুল্লি শাইন আলিমা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন তবে তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসুল আর তিনি হলেন নবতের সিলমোহর নিশ্চয়ই আল্লাহ তালা সব বিষয়ে জানেন যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত রাসুল সেজন্য তাকে শুধুমাত্র মুসলিমদের জন্য পাঠানো হয়নি বা আরবদের জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা আনবিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে অমারসাল নাকা ইল্লা রহমতুল্লিল আলামিন আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে প্রাণী জগতের প্রতি একটা রহমত হিসেবে পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে এরপর পবিত্র করে সুরা সাবার আঠাশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওয়ামার বাসিরাও আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির রাসুল হিসেবে সুসংবাদ দেবে আর পাপ কাজে সতর্ক করবে কিন্তু অধিকাংশ মানুষই কথা জানে না যেহেতু মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আমাদের নবীজির পরে অন্য কোনো রাসুল বা নবী আসবেন না সেই কারণেই তাকে শুধু মুসলিমদের জন্য পাঠানো হয়নি অথবা আরবদের জন্য তাকে পাঠানো হয়েছিল পুরো মানুষ জাতির জন্য আমরা মুসলিমরা আমরা বিশ্বাস করি যে পবিত্র কোরআন এটা হলো আল্লাহ তালার বাণী এটা হলো আল্লাহ তালার সর্বশেষ আসমানি কিতাব তাই কোরআন যা বলছে আমরা সেটা মানি সেজন্যই আমরা এটাও মানি যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী আর এটাও মানি তাকে পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য তবে বেশিরভাগ অমুসলিম সাধারণভাবে সব অমুসলিমই তারা বিশ্বাস করে না যে কোরআন এটা আল্লাহর বাণী আর সে কারণে তারা মানতে চায় না যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন আল্লাহর সর্বশেষ চূড়ান্ত নবী তিনি এসেছেন পুরো মানুষ জাতির জন্য এ কারণে অমুসলিমদেরকে বোঝানোর জন্য আমি এখানে সাহায্য আর নির্দেশনা নেব পবিত্রকরণের একটি আয়াত থেকে আর আমার মতে এই আয়াতটাতে আছে দাওয়ার চাবিকাঠি অমুসলিমদেরকে বোঝানোর মূল মন্ত্র পবিত্রকরণে সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক যখন আমরা অন্য ধর্মের মানুষের কথা বলবো সবচেয়ে ভালো পদ্ধতি যেটা পবিত্র কোরআনে বলছে এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক আসুন আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজি মোহাম্মদ সম্পর্কে কি বলা হয়েছে তাহলে এই অমুসলিমরা যদি বিশ্বাস করে এই ধর্মগ্রন্থগুলো যেটা তাদের ধর্মের যদি সেই ধর্মগ্রন্থে উল্লেখ থাকে যদি তারা মনে করে যে এটা আল্লাহর বাণী তাহলে সেই ধর্মগ্রন্থের কথাগুলোও তাদের মানতে হবে আসুন প্রথমেই আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটিভাবে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে যেমন শ্রুতি আর স্মৃতি শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে যেটা সবাই বুঝতে পেরেছে যেটা মানুষ শুনেছে এই শ্রুতি বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে শ্রুতি হলো ঈশ্বরের বাণী এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত বেদ ও উপনিষদ বেদ এই সংস্কৃত শব্দটা এসেছে বিদ থেকে যার অর্থ হচ্ছে মানুষের জ্ঞান আর বেদ প্রধানত চার প্রকার ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউই জানে না তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে একশো কোটি বছর তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক চার হাজার বছর পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না যদিও এই সব ব্যাপারগুলো পরিষ্কার নয় তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে Selamun, selamun, selamun. আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়